পোয়েটিক জাস্টিস কবি ফাল্গুনী ঘোষ এখনো কি দ্রোহের দুন্দুভি বেজে ওঠে হারহেম হৃদয়ের উৎপীড়িত চরাচরে না শুধু কিছু কিছু মানুষ নৃশংস নিপীড়ন ভুলতে না পেরে বুকের ভিতর জ্বালিয়ে রাখে নিমকা নিমতলা কাঠ মানুষ এখন পুঁজির লালিত লম্পট্টে ভুলেছে ললিত লাবণ্য হৃদয় কুসুম ন্যায় অন্যায় এই সব কর্পূরের মতো উদ্বায়ী অলিক মানুষ নিয়ে বিপ্লব বিদ্রোহ ব্রিগেডের মাঠে মারা গেছে ডিম ভাত খেয়ে চারিদিকে মানুষ আবার জেগে ওঠে অন্ধকারের গভীর থেকে কান্না ভেজা অতৃপ্ত অশ্রু থেকে পলকা পাঁজরের তিমির উৎকণ্ঠা থেকে উৎসবে নাচে গানে কবিতায় অভিনয়ে তবুও কি সেই চোরা ভয় চাঁদহীন রাতের বিপদ বিধ্বস্ত মানুষের স্নায়ু অন্তহীন হাহাকারে করে নাকি আর্তনাদ দেখো মানুষ কেমন বুকের ক্ষতে মলম দিয়ে বইমেলায় পুজোয় পার্বণে কবিতা সভায় ভুলে গেছে নির্বিক নির্বাক হাহাকার ভুলে গেছে নির্বাক হাহাকার নিরম্ব চাতকের মতো অনিবার্য তৃষ্ণায় আমার বুকে সান্ত্বনা নেই জেগে আমার চোখে শুধু ঘুম নেই আমি যে মানবিকতার পতাকা বয়েছি কাঁধে শ্যামবাজার থেকে ধর্মতলা ডুয়ার্স থেকে ডোমকল হয়ে দক্ষিণ সীমানার পথে রাষ্ট্র এখন মানুষের শ্রম কিনে নিয়ে বিবেকের মরুভূমিতে বানিয়ে তোলে বর্বর সাম্রাজ্য বিপদের বিভীষিকা পদে পদে পলে পলে মরুদস্যুর মতো দুর্দ্বন্দ্ব দানবের মতো মানুষের আত্মার স্বামীয়ানায় ঝুলে থাকে মৃত নগরীতে শকুনের ডানায় কুকুর শেয়ালের অনিবার্য দাঁতেও থাবায় এই এক ময়দানবের ইন্দ্রপ্রস্থ এই এক ময়দানবের ইন্দ্রপ্রস্থ আলো ঝলমলে যতুগৃহ এখানে মানুষ যন্ত্র লালিত অর্ধগৃঘ্ন লোভী শাইলক নিষ্ঠুরে সাম্রাজ্যে কাকের মতো ভাত ছড়িয়ে রাষ্ট্র কিনে নেয় ভোট গণতন্ত্র চালায় বিভৎস দানবের কালো হাত শিক্ষার প্রদীপ নিভিয়ে দিয়ে ভেট ও উপহারে চলেছে জীবন নিশ্চিত ভোট জনতা উদ্বেল প্রাপ্তির মোহে দ্বিধাহীন আনুগত্যে শাসক কিনে নিয়েছে তর্জনী আমি একলব্য গুরুদক্ষিণা দিতে দিতে ক্লান্ত বিভ্রম বিষাক্ত এই হাওয়ায় দাঁড়িয়ে দেখি মানুষের অমলিন হাসি গৌরবের সৌন্দর্য বিবেকহীন বইমেলা নির্লজ্জ অশ্লীল উৎসব ঘুম পাড়িয়ে মানবিকতার কুসুম কোমল স্মৃতি রাষ্ট্র ক্ষমতা ধরে রাখে পুলিশে বন্দুকে নিশ্চিত্র লোহার ব্যারিকেডে চোরা টাকা আর ঘুষে মোহহীন মর্মের মানবগুলি ক্রমশ একা হতে হতে গুমড়ে গুমড়ে সূর্যের সামনে দাঁড়ায় দুটি হাত এক করে বলে ওঠে হে ঈশ্বর তুমি কোথায় তোমার জটিল জাল কেটে জয়ী হয় আজ দিকে দিকে শয়তান তবু কি আশা মরে প্রদীপের সলতে উস্কে দিয়ে বলি প্রদীপের সলতে উস্কে দিয়ে বলে উঠি রঙ্গমঞ্চের নাটক এখনো বাকি শেক্সপিয়র মরে নাই পোয়েটিক জাস্টিস হাতে দাঁড়ায় সোফোক্লিস ধন্যবাদ